ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন দান করে তা ফেরত গ্রহণকারী ওই কুকুরের মতো যে বমি করে এরপর তার বমি খায়